করে দিলেন আলহামদুলিল্লাহ আমরা আরো দোয়া করছি আল্লাহ সুবাহ যেন এই রমজানকে আমাদের মাঝে নিয়ে আসেন এবং রমজানের যে সৌগত রয়েছে যে গিফট রয়েছে সেগুলো যেন আমরা পরিপূর্ণভাবে অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন সুপ্রিয় উপস্থিতি আজকের জুমার খুদবায় আমরা আলোচনা করব মাহে রমজানে আত্মশুদ্ধির উপায় সমূহ আল্লাহ সুবাহ আমাদের যে আত্মা দিয়েছেন হৃদয় দিয়েছেন এই হৃদয়টি কখনো কখনো কলুষিত হয় কখনো কখনো ময়লা যুক্ত হয় এজন্য এই হৃদয়কে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করা পরিষ্কার রাখা একজন মমিনের নৈতিক দায়িত্ব ইমানি দায়িত্ব আল্লাহ সুবহান যে ইবাদাতগুলি আমাদের প্রতি ফরজ করেছেন চাই সেটি নামাজ হতে পারে চাই সেটি রোজা হতে পারে তাই সেটি হজ হতে পারে জাকাত হতে পারে যদি আমরা লক্ষ্য উদ্দেশ্য একটু আলোচনা পর্যালোচনা করি আমরা দেখতে পাব এই আমলগুলি আল্লাহ সুফহান তালা ফরজ করেছেন বান্দার প্রতি এজন্যই যে তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে তাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারে কেননা যে ব্যক্তি আল্লাহর কাছে গমন করবেন পরিষ্কার পরিচ্ছন্ন আত্মা নিয়ে আল্লাহ সুবাহতলা যে গিফট রেখেছেন জান্নাত রেখেছেন সে জান্নাত অতি সহজে লাভ করতে পারবে বানুন যে কাল কেয়ামতের দিন অর্থ এবং সম্পদ আল্লাহর কাছে কোনো কাজে আসবে না ইল্লামান সালিম আল্লাহ তালা বলেছেন যে পবিত্র আত্মা নিয়ে পরিচ্ছন্ন আত্মা নিয়ে আল্লাহর কাছে গমন করবেন তিনি এই পরিচ্ছন্ন আত্মার বিনিময়ে আল্লাহর কাছে মহা গিফট জান্নাত লাভ করবেন প্রাণপ্রিয় দিনী ভাইরা এই জন্য রমজান আল্লাহ সুহান আমাদেরকে দিয়েছেন যেন আমরা আমাদের আত্মাগুলিকে সবসময় পরিশুদ্ধ করতে পারি পরিচ্ছন্ন করতে পারি যত ধরনের ময়লা আবর্জনা সেগুলোকে দূর করতে পারি তাই তো নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআত ইলাল ও রমদন ও ইলা তুকা ফেরো মা বাইনাহুন আউকামা কল রসুল পাঁচ এক থেকে দ্বিতীয় নামাজের মধ্যবর্তী সময়ে যে ত্রুটিগুলো হয় এক নামাজের মাধ্যমে আল্লাহ সেগুলোকে মোচন করে দেন এক জুমা থেকে দ্বিতীয় জুমার মাঝে যে অন্যায়গুলি হয় দ্বিতীয় জুমার মাধ্যমে আল্লাহ সুফান সেগুলোকে মোচন করে দেন এক রমজান থেকে দ্বিতীয় রমজানের মাঝে যে ত্রুটিগুলো মানুষের বাকি থেকে যায় আল্লাহ সুফানা তিনি এই রমজানের মাধ্যমে সেগুলোকে মোচন করে দেন সুপ্রিয় তিনি ভাই বন্ধুগণ এই রমজান আমাদের কাছে আসে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে তাই তো আমরা আলোচনা করব রমজানে কিভাবে আমরা আমাদের আত্মার পরিশুদ্ধি করতে পারি আত্মাকে পরিচ্ছন্ন করতে পারি সেই দিকগুলি আমরা তুলে ধরব ইনশা আল্লাহ সকল আমলের পূর্ব শর্ত হল নিয়ত বিশুদ্ধ করা আমরা যে মনে মনে সংকল্প করি এই সংকল্প বিশুদ্ধ হতে হবে পরিচ্ছন্ন হতে হবে নিয়তের মাঝে যেন কোনো নড়চড় না থাকে কেননা যে নিয়ত হয়েছে নিয়তে যদি ভেজাল থেকে থাকে তাহলে আমল আল্লাহ দরবার গৃহীত হবে না এই আমরা বলবো রমজান আসার পূর্বে আমাদের নিয়তগুলোকে আরো বিশুদ্ধ করতে হবে সুন্দর করতে হবে আল্লাহ সুহান করেন ওমা উমিরু ইল্লাহ তাদেরকে তো কেবলমাত্র একমাত্র আদেশ করা হয়েছে যে তারা খাঁটি হৃদয়ে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বন্দী করে এজন্য নিয়তকে বিশুদ্ধ করা এটি মমিনের ইমানই দায়িত্ব সকল কর্মের পূর্ব শর্ত হল আমাদের নিয়তগুলো বিশুদ্ধ করা এজন্য রমজান আসছে আমাদের নিয়তে যেন এমনটি না থাকে যে দু চার দিন আমি রোজা রাখব এরপরে ছেড়ে দিব রমজান এসেছে আমরা রমজানের দু চার পাঁচ দিন কিয়ামুল্লাইল করব। এরপরে আবারও ফিরে যাব এমনটি যেন না হয় আমাদের নিয়তগুলো এখনই খুব মজবুত করতে হবে কেননা নবীন সাল্লাহ আলী ওসাল্লাম তিনি কোনো বিষয়ে যখন আমল করার ইচ্ছা পোষণ করতেন যখন নিয়ত করতেন সেগুলোকে দৃঢ়তার সাথে করতেন এজন্য কোনো ব্যক্তি যদি এখন থেকেই তার নিয়ত তিনি খুব মজবুত আকারে নিয়ত করেন যে এই রমজানে আমি তো রোজা রাখবো এটি ফরজ ইবাদত এই ফরজের সাথে সাথে আরো অনেক উত্তম আমল রয়েছে তেয়ামুল লাইল রয়েছে তারাবি নামাজ রয়েছে আমি প্রতিটি রমজানে তারাবি নামাজ পড়বো এখন থেকে তার নিয়ত রয়েছে তিনি নামাজ ছেড়ে দিবেন দু চার পাঁচ দিন পর না তিনি ছাড়বেন না কেননা তিনি আগে থেকেই তার নিয়ত তিনি দৃঢ়তার সাথে করেছেন কাজের সমস্যা ঘটেছে দু চার পাঁচ দিন নামাজে অ্যাটেন্ড করেছেন এরপরে মসজিদ খালি কারা তারা যাদের নিয়তে গড়বড় রয়েছে ত্রুটি রয়েছে ত্রুটিপূর্ণ তার নিয়ত আল্লাহ সুবাহ তারা বলেছেন আল্লাহ ফাইদা আজমত যখন আপনি কোন বিষয়ে দৃঢ়তার সাথে সেটিকে সম্পাদন করার মন মানসিকতা পোষণ করেন নিয়ত করেন ফতা ওয়াক্কাল আল্লাহ আল্লাহর প্রতি পূর্ণ ভরসা আপনি রাখুন নির্ভর করুন আল্লাহর প্রতি কেননা যত ধরনের উত্তম আমলগুলি রয়েছে চাই সেটি নামাজ হতে পারে চাই সেটি রোজা হতে পারে চাই সেটি দান খায়রাত হতে পারে সাদাকাত হতে পারে যত উত্তম আমলগুলি রয়েছে এই আমলগুলি সম্পাদন করার তৌফিক কে দেন আল্লাহ আল্লাহ দেন যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসেন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা তার রয়েছে আল্লাহর প্রতি তিনি নির্ভরশীল হয়েছেন দৃঢ়তার সাথে তার নিয়ত সুন্দর করেছেন আল্লাহ সুহানা বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন যারা আল্লাহর প্রতি ভরসা করেন তাদেরকে আল্লাহ সুফহান ভালোবাসেন যাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন তাদেরকে অতি উত্তম আমল সম্পাদন করার সুযোগ করে দেন নবীম সাল্লাহ আলী ওসাল্লাম পাঁচ অক্ত নামাজের পরে তিনি সুন্নতি দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ আইননি আলা দিকিরিকা ওয়া শুকরিকা হুসনি আল্লাহ আইননি আলা দিকিরিকা তোমার ইবাদত বন্দিগি করার জিকির আজকার করার তুমি আমাকে সাহায্য সহযোগিতা করো আল্লাহ আকবর আল্লাহ নবী দোয়া বলতেন তুমি তৌফিক দাও তুমি যদি তৌফিক আমাকে দাও তাহলে আমি পাঁচ অক্ট নামাজ পড়তে পারবো এক তো হৃদয়ের দৃঢ়তা রয়েছে আর তিনি আল্লাহমুখী হয়েছেন আল্লাহকে তার অন্তরের খবরগুলো বলেন আল্লাহর প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে আল্লাহ সুহান তালা বলেন ইন্নআল্লাহ ইহেবুল মোতাবাক্কিলিন আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন নবীম সাল্লাহ আলী ওসাল্লাম যখন কোন আমল সম্বোধন করতেন দৃঢ়তার সাথে আমল সম্বোধন করতেন মা ইশা রদিউল্লাহ হাদিস বর্ণনা করেছেন কেন নবী সাল্লাহ আলী ওসাল্লাম ইদা আমিলা আমালান আস্তবাতহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম যখন কোন আমল সম্পাদন করতেন তখন দৃঢ়তার সাথে আমল সম্পাদন করতেন সবসময় কন্টিনিউ করতেন স্থায়ীভাবে করতেন এমনটি নয় দু চার দিন আমরা নামাজ পড়ে নেব সুন্নত পড়ে নেব খরচও পড়ে নেব এমনও ভাইকে দেখেছি যারা রোজা রাখেন কিন্তু তাদের অন্তরকে তারা পরিশুদ্ধ করতে পারেননি অন্তর রমজানের আগে যেমন ছিল রমজান শেষ হয়ে গেল তেমনটি থেকে গেল মহিলা যুক্ত অন্তর নিয়েই তিনি দিন যাপন করেন তিনি বছর যাপন করছেন তার হৃদয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না কেন তিনি চেষ্টা প্রচেষ্টা করেননি প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা এজন্য দৃঢ়তার সাথে আমল করতে হবে এখন থেকে পাকাভুক্ত নিয়ত হবে আল্লাহ তালা তৌফিক দেবেন বিশেষ করে নফল যে আমলগুলি রয়েছে নবী সাল্লাহ আলী সাল্লামের আমল ছিল তাকে জিজ্ঞেস করা হয়েছিল হাদিস বর্ণনা করেছেন না ইশা আল্লাহ তালাহা আল্লাহ রসুল আপনি বলে দিন সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় প্রিয় আমল প্রিয় আমল আল্লাহ নিয়ে বলেছেন ওয়া ইন যে আমলটি কন্টিনিউ ভাবে করা হয় স্থায়ী ভাবে করা হয় যদিও সেটি স্বল্প হয় ছোট হয় অনেক সময় দান খেরাত রয়েছে দান খেরাত করা আমরা খুব ভালো করে জানি আল্লাহ সুফহান এ দানের অতি উত্তম তিনি প্রতিদান দান করেন এটি জান্নাতের জন্য আমাদের একটি আমরা বলতে পারি এটি সেভিং অ্যাকাউন্ট করে খাই যারা দান খেরাত করেন অতি উত্তম আমল করেন সেগুলো তিনি পরকারে লাভ করেন দান খেরাতের ফলে তার অর্থ সম্পদ কখনো কমে যায় না নবী সাল্লাহ আলী সাল্লাম থেকে বিশুদ্ধ হাদিস বর্ণিত হয়েছে মা নাকাসা মালুন মিন সদাকা ওকামা কল রসুল সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ নিয়ে বলেছেন সদাকা দিলে মাল কখনো কমে যায় না অর্থ সম্পদ কমে যায় না আরো বাড়তে থাকে এই জন্য যারা স্থায়ীভাবে দান খেরাত করেন অতি উত্তম কাজ করেন প্রতি মাসে পাঁচ রিয়াল করে দেব প্রতি মাসে প্রতিদিন আমি পঞ্চাশ পয়সা করে দেবো যদি এভাবে কেউ কন্টিনিউ করেন তাহলে এটি আল্লাহর কাছে অধিক প্রিয় অধিক প্রিয় একদিন কিছু দিয়ে দিলাম এরপরে রবকে ভুলে গেছে এমনটি যেন না হয় রাতের শেষ অংশে যদি দুই রেখাত নামাজ হয় তাহাজুদ পরিপূর্ণ পড়তে পারি না দুই রেখাত পড়ি তাহাজুদ মানে রাতের নামাজ অনেকে আবার ভুল থিওরি আমাদেরকে দিয়েছেন ভুল বুঝ দিয়েছেন যে তাহাজুদ পড়া যাবে না কেন যদি একবার ধরে ফেলো আর ছাড়া যাবে না নওজুবিল্লা বিন তাহলে মিথ্যা কথা কেউ যদি নবীবুল সাল্লাহ আলী আসাল্লামের দিকে সম্বন্ধ করেন যে নবীবুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তারা আল্লাহ নবীর প্রতি মিথ্যা আরোপ করেছেন বরং রাতে যে কোনো সময় আমরা নামাজ পড়তে পারি যত ইচ্ছে তত নামাজ পড়তে পারি আজকে দুই রেখাতে নামাজ পড়বো সেটিও অতি উত্তম রাতের শেষ অংশে শুধুমাত্র আমি বেতির পড়েছি এক রেখাতে নামাজ পড়েছি এটিও আমি পড়তে পারি এটিও আমার জন্য উত্তম কেননা নবীবুল সাল্লাহ আলী আসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে ইয়ানজিল রব্বনা সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দুনিয়ার আকাশে নেমে আসেন এলা সামা ইদ দুনিয়া বর্ণিত হয়েছে যখন রাতের দুই তৃতীয়াংশ শেষ হয়ে যায় এক তৃতীয়াংশ বাকি থাকে তখন আল্লাহ সুহান এই প্রথম আকাশে নেমে আসেন তিনি তার বন্দাদেরকে ডাকতে থাকেন কে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব কে তোমরা ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব তাহলে আল্লাহ সুবহান তারা প্রতিনিয়ত ডাকতে থাকেন প্রতি রাতে কেউ যদি রাতের শেষ অংশে দুরাকাত নামাজ পড়েন কন্টিনিউ করেন সব সময় করেন কতই না উত্তম আল্লাহর কাছে অতি উত্তম আমল হলো যে আমলগুলি নফলগুলি সুন্দরভাবে করা হয় দু চার দিন আমরা কে আমল লাইভ করেছি এরপরে মসজিদ থেকে বের হয়ে গেছে এর একজন পরিপূর্ণ ইমানদারের স্বভাব নয় ইমানদারের স্বভাব নয় যদিও বিষয়টি ফরজ নয় আমি দু চার দিন পড়বো এরপরে আর পড়বো না আমার সময় প্রথম দিন যেমন ছিল দ্বিতীয় দিন ঠিক তেমনই রয়েছে এর কোনো পরিবর্তন নাই কিন্তু আমার আমলের পরিবর্তন ঘটে গেছে না এমনটি ঠিক হবে না এজন্য হৃদয়কে পরিচ্ছন্ন করার জন্য পরিশুদ্ধ করার জন্য আমাদের যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে দৃঢ়তার সাথে আমলগুলো সম্পাদন করতে হবে প্রাণপ্রিয় দিনী ভাইরা অনুরূপভাবে আমাদের হৃদয়কে পরিচ্ছন্ন করার জন্য চেষ্টা প্রচেষ্টা করতে হবে আমরা যত আমলগুলি করব চাই রমজানে হোক অথবা যে কোনো সময় হতে পারে সে আমলটি আল্লাহর দরবারে গৃহীত হবে গ্রহণ হবে এই জন্য চেষ্টা প্রচেষ্টা করা এমন অনেক আমল রয়েছে যে আমলটি আল্লাহর দরবারে গৃহীত হয় না কেন আমার অবহেলার ফলে আমার ত্রুটির ফলে আল্লাহ সুহান বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ সুবহানা আল্লাহ ভিরুদের পক্ষ থেকেই আমলগুলিকে কবুল করেন যারা আমল করেন আল্লাহর ভয়ে আমরা আজকে জুমার নামাজ পড়তে এসেছি কেন যদি লক্ষ্য উদ্দেশ্য থাকে আল্লাহর ভয়ে তাহলে এ আমলটি আল্লাহর দরবারে গৃহীত হবে উঠবে আর যদি এমনটি হয় যে পাঁচক্য নামাজ পড়িরা জুমার দিন অন্তত শরিক হই মানুষ কি বলবে তাহলে কিন্তু বড় ধরনের অন্যায় করে বসেছেন আপনি এই আমল আল্লাহ দরবারে গৃহীত হবে না বরং আপনি নামাজ পড়ে সোয়াবের পরিবর্তে গুণা অর্জন করে গেছেন আপনি সিরকি আমল করে গেছেন কেননা আপনার লক্ষ্য উদ্দেশ্য ছিল মানুষ কি বলবে এই জন্য আপনি নামাজ পড়তে এসেছেন প্রাণপ্রিয় দিনী ভাইরা সতর্ক হতে হবে যারা শুধুমাত্র জুমান নামাজ পড়েন তাদেরকে আমরা মসজিদ থেকে বের করতে চাচ্ছি না বরং তারা আমাদের ভাই তাদেরকে আমরা উৎসাহ দিচ্ছি যে আপনি যে আল্লাহর ভয়ে জুমা কায়েম করতে এসেছেন সে আল্লাহর ভয়ে আপনি আসর কায়েম করুন মাগরীব কায়েম করুন ঈশা কায়েম করুন ফজর কায়েম করুন কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহ ভীতি পছন্দ করেন আল্লাহর ভয় যাদের হৃদয়ে রয়েছে তাদের পক্ষ থেকে তিনি শুধু আমলগুলি কবুল করেন আপনার মাঝে যদি আল্লাহর ভয় না থাকে আল্লাহর ভয়ে যদি আপনি জুমার নামাজ পড়তে না এসে থাকেন তাহলে এই আমল তো বৃথা একটি আমল বরং আমল করেও আপনি গুনার কাজ করেছেন এই জন্য সতর্ক হতে হবে আল্লাহর জন্য হতে হবে এই জন্য নবী মুসাল্লাহ আলী ওসালাম বিশেষ করে রমজানের যে আমলগুলি রয়েছে সিয়াম সাধনা করা তিয়াম করা বিশেষ করে তারাবি নামাজ পড়া লেইলাতুল কদর উদযাপন করা সে সম্পর্কে আমাদের সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন বলেছেন যে ব্যক্তি রোজা রাখলো ইমানের দাবিতে রোজা রাখলো আল্লাহর ভয়ে রোজা রাখলো ইমাম তাকে বাধ্য করেছে রোজা রাখতে এবং আল্লাহর কাছে সোয়াব চেয়ে আল্লাহ নবী তার জন্য বলেছেন সবার জন্য গিফট নয় আল্লাহর পক্ষ থেকে সবার জন্য ক্ষমা নয় যারা একমাত্র আল্লাহর জন্য সিয়াম সাধনা করেছেন কিয়ামুল লাইল তারাবি নামাজ পড়েছেন লেইলাতুল কদর উদযাপন করেছেন আল্লাহ নবী শর্ত বেঁধে দিয়েছেন মানসমান ইমানান ইমানের দাবিতে হতে হবে আল্লাহর ভয়ে হতে হবে এই জন্য আল্লাহ সুবাহ তালা বলেছেন মিনাল মুতাকিন আল্লাহ তালা কবুল করেন একমাত্র আল্লাহর ভয়ে যারা ভীত আল্লাহর ভয়ে যারা ইবাদত বন্দিগি সম্পাদন করেন তাদেরগুলো আল্লাহ তালা কবুল করেন সবারগুলো আল্লাহ তালা কবুল করেন না এই জন্য আরো সতর্ক হতে হবে যে আমি আমার আত্মাকে পরিচ্ছন্ন করার জন্য নামাজ পড়তে এসেছি সিয়াম সাধনা করছি আসলে এর মাধ্যমে আমার হৃদয় পরিচ্ছন্ন হচ্ছে কিনা আল্লাহর ভয়ে ইবাদত বন্দিগি করছি কিনা কেননা যত ইবাদত বন্দিগি রয়েছে সবগুলো আল্লাহর ভয়ে হতে হয় আল্লাহর জন্য হতে হয় তাহলে আল্লাহ সুখান আমার তারা সেগুলো কবুল করেন এজন্য নবীব সাল আলী সাল্লাম আরো সতর্ক করেছেন যে এমন অনেক রোজাদার হবেন রোজা রেখেও তাদের এ রোজার কোনো মূল্য আল্লাহর কাছে তারা পাবেন না মূল্যহীন রোজা তাদের প্রতিদান হলো সারাদিন না খেয়ে ক্ষুধার্ত থাকার ক্ষুধার জ্বালা এছাড়া আর কিছুই আল্লাহর কাছে কষ্ট করে যে সারাদিন না খেয়ে থাকার যে কষ্ট মোমেনরা কষ্ট করেন এর বিনিময় আল্লাহর কাছে পান বিনিময় পান আসৌমলি ও আনা আজি বিহি তো আল্লাহ নেই বলেছেন আল্লাহ তালা বলবেন যে সিয়াম হলো একমাত্র আমার জন্যই এর প্রতিদান আমি তোমাকে দেব আমি তাকে দান করব আপনি সিয়াম সাধনা করেছেন রোজা রেখেছেন স্বার্থের জন্য স্বার্থ কি ইফতার মাহফিলে বসতে হবে আমাদের মাঝে কিছু ভাইকে আমরা পেয়েছি রমজান আসলে খানা পিনা একটু ভালো হয় খাওয়ার আসর বসে ইফতারের মাহফিল কত ধরনের আইটেম নিয়ে বসি রমজানের আগে সে বসতে পারিনি একটি সুযোগ হয় এই ধরনের মনে করেন রমজানকে খাদ্যের মাস মনে করেছেন আনন্দ ফুর্তির মাস মনে করেছেন এজন্য টাইম পাস করতে হয় ঘুমিয়ে টাইম পাস করতে হয় ক্রাম বোর্ডের সাথে টাইম পাস করতে হয় বিভিন্ন স্কিম নিয়ে কারা তারা আমাদেরই ভাই টাইম পাস করেন তারা ইবাদত বন্দীগীতে টাইম পাস করেন না খাওয়ার মাহফিলে টাইম পাস করেন সুন্দর খানা নিয়ে বসেছেন আমরা এই কথা বলিনি খাওয়া যাবে না তবে আপনার খাওয়াটি যেন লক্ষ্য উদ্দেশ্য না হয় মূল বিষয় যেন না হয় যে রমজান এসেছে আমি ভালো খাদ্য গ্রহণ করব বরং উচিত ছিল রমজান এসেছে বেশি বেশি আমল আমি করবো সাল্লাম রমজান আসার সাথে সাথে ইবাদত বন্দীগী বেশি করতেন সময় ইবাদত বন্দীগী করতেন রমজান আসলে বেশি ইবাদত বন্দীগী করতেন বিশেষ করে শেষ দশক যখন আসত তিনি অধিক হারে চেষ্টা প্রচেষ্টা করতেন আমল তিনি করতেন আমাদেরও তো এমনটি করা উচিত শুধু কি আমরা খাদ্যের প্রতিযোগিতা দেব তাহলে তো আসলে এই আমল মূলত আমল নয় আল্লাহ নিয়ে বলেছেন এমন কতক রোজাদার রয়েছেন যে রোজার বিনিময় ক্ষুধার জ্বালা ছাড়া আর কিছুই নাই আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই আল্লাহ বলেছেন এমন অনেক রাত জেগে জেগে নামাজি রয়েছেন যারা তাহাজুদ পড়েন মানুষকে শোনানোর জন্য মানুষকে দেখানোর জন্য যদি হয় শুধু তাহাজুদ নয় যে কোনো নামাজ হতে পারে তাহলে এগুলো আল্লাহর দরবারে তার কোনো মূল্য নাই মূল্যহীন এই আপনার আমল আল্লাহ দরবারে গৃহীত হবে মূল্যায়ন হবে এটা আপনাকে চেষ্টা প্রচেষ্টা করতে হবে এর মাধ্যমে আপনি হৃদয়কে পরিচ্ছন্ন করতে পারেন অনুরূপভাবে রমজান মাস এমন এক মাস যেখানে আমরা বিশেষ আমল করি সিয়াম সাধনা করি নবীবুল সাল্লাহ আলী সাল্লাম আরো অতি উত্তম দিক নির্দেশনা দিয়েছেন রমজান যখন তোমাদের কাছে আসে আসার সাথে সাথে যেন আমাদের সবকিছু কন্ট্রোল আমরা করতে পারি কন্ট্রোল করতে পারি নবীবুল সাল্লাহ আলী সাল্লাম তিনি উত্তম চরিত্রবান ছিলেন এই চরিত্র রমজান আসলে আরো সুন্দরভাবে দেখা যাবে কেননা নবী সাল্লাহ আলী আসাল্লাম থেকে বিভিন্ন হাদিসে আছে ইরা আসবাহুকুম ইয়ৌমান সাইমা ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল فإن امرؤ شاتمه أو قاتله فليقل إني امرؤ صائم আল্লাহ নেই বলেছেন যে রমজান যখন চলে আসে সিয়াম সাধনা করো তোমাদের নৈতিক চরিত্রের পরিবর্তন ঘটবে যার মাধ্যমে হৃদয়ের হৃদয় পরিষ্কার পরিচ্ছন্ন হবে আল্লাহ নিয়ে বলেছেন যে রমজানে রোজা রেখেছ যদি কেউ গালিগালাজ করে যত ধরনের মূর্খ আচরণ যদি করে সিয়াম অনেক সময় ফাঁসে হতে পারে নষ্ট হয়ে যেতে পারে আল্লাহ নিয়ে জন্য বলেছেন কেউ যদি ঝগড়াঝাটি করতে চাই গালমন্দ করতে চাই মারামারি করতে চাই সিয়ামকে আপনি মূল্যায়ন করুন বিশেষ আমল আপনি করে চলেছেন আপনার নিজকে কন্ট্রোল করুন সবসময় ঝগড়াঝাটি থেকে বিরত থাকা গালমন্দ থেকে বিরত থাকা সিয়ামের মাস রমজান আসলে সিয়াম অবস্থাতে আরো বেশি কন্ট্রোল করা কেননা এর মাধ্যমে সিয়াম নষ্ট হতে পারে বলেছেন তার উচিত হবে এ কথা বলে দেওয়া ইন্নিম সয়েম আমি কিন্তু রোজাদার তোমার সাথে ঝগড়া করতে পারবো না তোমার সাথে গালমন্দ করতে পারবো না তুমি ঝগড়া করতে চাও আমি ঝগড়া করতে পারবো না আজকে কয়জন ভাই রয়েছি নিজের সিয়ামকে পরিচ্ছন্ন করার জন্য এই আমল যেন আল্লাহর কাছে গ্রহণ হয় এই জন্য চেষ্টা প্রচেষ্টা করি খুব কম ভাইয়ারা রয়েছে এই জন্য আমাদের উচিত এর মাধ্যমে আমাদের হৃদয় কিন্তু পরিচ্ছন্ন হবে এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে কেননা সাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনা করেছেন আবু রদি আল্লাহ আল্লাহ এই বলেছেন মা মিন সেই ইন আসকালুফিল মিজানে মিন হসনিল খুলুক আল্লাহর কাছে কাল কিয়ামতের দিন দাড়ি পাল্লাতে সবচেয়ে ভারী যে আমল হবে সবচেয়ে ভারী সে আমল কোনটি আল্লাহ নেই বলেছেন মিন হসনিল হুলক উত্তম চরিত্র এজন্য একজন মেন সর্ব সময়ের জন্য উত্তম চরিত্রবান আল্লাহ তালা তার নেবিকে তিনি ঘোষণা দিয়েছেন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন ও ইন্নাকা লালা হে নবী আপনি মহা চরিত্রবান আপনার চরিত্র অতি উত্তম এজন্য একজন মেন চরিত্রবান হবেন তিনি গালমন্দ করতে পারেন না ঝগড়াঝাটি করতে পারেন না কখনোই করতে পারেন না সিয়ামের মাস আসলে রমজান আসলে তিনি আরো এগুলো থেকে দূরে থাকবেন আরো সতর্ক হবেন এজন্য রমজানে আমার হৃদয়কে পরিচ্ছন্ন করার জন্য আত্মশুদ্ধি লাভের জন্য যে আমলগুলি করতে হবে সেটি নৈতিক চরিত্রের পরিবর্তন ঘটাতে হবে সিয়াম শুধুমাত্র আমাদেরকে না খেয়ে থাকা শিখায়নি না খেয়ে থেকে হ্যাঁ এটি সিয়াম সিয়ামের অর্থ না খেয়ে থাকা এর অর্থ এই নয় যে শুধুমাত্র না খেয়ে থাকা আরো অনেক দিক রয়েছে যেগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে এজন্য জাবির বিন আবদুল্লাহ রতি থেকে আসার এসেছে তিনি বলেছেন ইদা সুমদা ফল ইয়াসুম স্যাম ওকা ওয়া বাসারুকা ওয়া লিসানুকা আনিল কেদিবি ওয়াল মাহারিম জাবির বিন আবদুল্লাহ রতি বর্ণনা করেছেন যখন সিয়াম সাধনা করো শুধুমাত্র তুমি খাদ্য এবং পানীয় পরিহার করেছে এমনটি যেন না হয় তুমি রোজা রাখতে শিখো রোজা রাখাও ফল ইয়াসুম স্যাম ওকা তোমার যে কান রয়েছে কানকে রোজা রাখাও কানের রোজা কি কানকে বিরত রাখতে হবে কি থেকে যত ধরনের অশ্লীলতা থেকে গান বাদ্য থেকে হারাম শব্দ থেকে আপনার কানকে বিরত করতে হবে তিনি বলেছেন ও ওকা তোমার দৃষ্টি তুমি কন্ট্রোল করো তোমার দৃষ্টিকে তুমি বাধা দাও ছেড়ে দাও অনেক অন্যায় থেকে যা তুমি দৃষ্টি দিয়ে দেখতে পারো আর ওয়ালিসানুকা মুখ এই মুখ দিয়ে এই মুখকে তুমি কন্ট্রোল করতে শিখাও শুধুমাত্র খাদ্য এবং পানীয় পরিহার করেছি বিষয়টি এমনটি যেন না হয় বরং আমাকে অনেক কিছুই বর্জন করতে হবে আমি রমজান মাস শ্যাম সাধনা করে চলেছি একজন মেন সবসময় তিনি তার নিজকে কন্ট্রোল করবেন সব দিক থেকে তার শ্রবণ শক্তি এটিও কন্ট্রোল করবেন দর্শন শক্তি দৃষ্টি সেদিকে কন্ট্রোল করবেন তার বলার জন্য আল্লাহ তালা মুখ দিয়েছেন মুখকেও তিনি কন্ট্রোল করবেন মা ইয়ালফিদুমিন কৌলিন ইল্লা লাদাইহি রকিবুন আতীত আল্লাহ তালা বলেছেন তোমার মুখ দিয়ে যা উচ্চারণ হয় উচ্চারিত হয় সুদক্ষ লেখক রয়েছে আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে লিপিবদ্ধ হয় অনেক সময় হাসি মজাক হয় হাসি মজাকে অনেক অন্যায় হয় গানবদ্ধ হয় মনের টানে গান চলছে মুখ দিয়ে তসবি তাহলিল আসে না আস্তকফুল্লাহ বের হয় না কিন্তু গান তো ঠিকই বের হচ্ছে কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করতে হবে প্রাণপ্রিয় দিনী ভাইরা আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহান আমাদের সকলকে অতি উত্তম রূপে দিনকে বুঝার তৌফিক দান করুন যত উত্তম আমলগুলি রয়েছে যার মাধ্যমে আমাদের হৃদয়কে পরিচ্ছন্ন করতে পারবো আল্লাহ সুবহান রমজান দেওয়ার সাথে সাথে যে অতি উত্তম আমল রয়েছে সে আমলগুলো সম্পাদন করার তৌফিক দান করুন আকুল কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وبعد ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন যে হেনবি আপনি ইবাদত বন্দী করতে থাকুন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এজন্য হৃদয়কে পরিচ্ছন্ন করার জন্য অতি উত্তম আমল হল ফাফিরু ইলাল্লাহ তোমরা আল্লাহমুখী হও আল্লাহর দিকে পলায়ন করো সব সময় আমাদের মন মাইন্ড হবে আল্লাহর দিকে আল্লাহর দিকে ফিরে থাকতে হবে আজকে যে আমল করেছি কালকে এর চেয়ে বেশি করব। গত রমজান মাসে যে আমল আমাদের ছিল যে আমল আমি করেছি এ রমজানে আমি তার চেয়ে বেশি তার চেয়ে অতি উত্তম আমল করব। এমনটি যেন আমাদের থাকে এর মাধ্যমে হৃদয়ের পরিচ্ছন্নতা হয় হৃদয় পরিষ্কার হয় আত্মশুদ্ধি আমরা লাভ করতে পারি যদি এমনটি হয় যে গত রমজানে যে আমল করেছি এ রমজানকে আমি তার চেয়ে আমল কমিয়ে দিয়ে স্বল্প আমলের মাধ্যমে রমজান কাটবো যদি এমনটি হয় আগে থেকে যদি আমাদের পরিকল্পনা থেকে থাকে তাহলে তো আমি আসলে রমজান আমার জন্য এসেছিল পরিষ্কার পরিচ্ছন্ন করতে এসেছিল হৃদয়কে সাফ করতে এসেছিল সেটি তো আমি করতে পারিনি প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা জন্য রমজানের শুধুমাত্র আমল করব রমজান চলে গেলে ভুলে যাব এখনই আমাদের নিয়ত হয়ে গেছে রমজানে নামাজ পড়বো এ ধরনের এক শ্রেণীর ভাইয়েরা রয়েছেন কিন্তু তারা নামাজি হলেন রমজানের নামাজি নওয়াজ কষ্টের বিষয় নামাজ শুধু রমজানই নয় আপনার নিয়ত যদি এমনটি হয় যে আপনি রমজানে শুধু নামাজ পড়বেন তাহলে এই নামাজ তো আল্লাহ দরবারে গৃহীত হবে না অনর্থক আপনার নামাজ হতে পারে এই জন্য নামাজকে আল্লাহ দরবারে অতি উত্তমভাবে পেশ করার জন্য নামাজকে অতি উত্তমভাবে পেশ করার জন্য আপনার আকিদা বিশ্বাস হওয়া উচিত নামাজ হলো ফরজ ইবাদত মন্তারকা সলাতাম ফকদ কাফারা আল্লাহ নিয়ে বলেছেন যে ব্যক্তি জেনে বুঝে এক অক্ত নামাজ ত্যাগ করলো সে কুফুরি করলো আল্লাহ আকবর কেবিরা গুনা মানুষকে হত্যা করার চেয়ে এক অক্ত নামাজ ছাড়া অনেক বড় পাপ তার চেয়ে বড় পাপ ব্যবচার করার চেয়ে বড় পাপ চুরি ডাকাতির চেয়ে বড় পাপ চিন্তায় রাহাজানি করার চেয়ে বড় পাপ মানুষ হত্যার চেয়েও বড় পাপ হলো নামাজ ত্যাগ করা যদি এমনটি ঘটে কোনো ব্যক্তির ক্ষেত্রে তাহলে তার সংশোধনের প্রয়োজন রয়েছে আত্মশুদ্ধির প্রয়োজন রয়েছে আসুন আমরা রমজানে যে অতি উত্তম আমলগুলি রয়েছে রোজাদারকে ইফতার করানো অনুরূপভাবে মানুষকে খাদ্য দেওয়া রাতের নামাজগুলি অতি উত্তমভাবে পালন করা সাথে সাথে সময়ের মূল্যায়ন করা কেননা সময়ের মূল্যায়ন খুব কম ভাইরাই করতে পারেন নবীম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন নেমাতা দুটি নিয়ামাতের বিষয়ে দুটি অতি উত্তম সুযোগের বিষয়ে অনেক ধোকা খেয়ে গেছে ধোকাগ্রস্ত হয়েছে আল্লাহ নিয়ে বলেছেন তার মাঝে একটি হল আশ্রেহাতু সুস্বাস্থ্য আমাকে আল্লাহ তারা সুস্বাস্থ্য করেছেন এখন আমি সুস্থ ইবাদত বন্দীগী করছি না যখন বার্ধক্য হবে তখন ওই স্বাস্থ্যের জন্য আমি চিৎকার করব হাই আফসুস যদি আল্লাহ তালা আমাকে সুস্থ রাখতেন তাহলে ইবাদত বন্দী করতাম নামাজ পড়তাম রাতে জেগে জেগে নামাজ পড়তাম কিন্তু সেটি হচ্ছে না ভাবে আল্লাহ নিয়ে বলছেন ওয়াল ফারাগ অবসর সময় আমরা যারা প্রবাসে রয়েছে আমাদের জন্য যথেষ্ট সুযোগ রয়েছে দেশের চেয়ে বেশি সুযোগ আমরা পাবো এখানে অতএব এখানে বেশি বেশি আমল করা উচিত আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমাদের যে গুলি হয়েছে আল্লাহ সুহান তার মমিন বান্দাকে তিনি উৎসাহ উদ্দীপনা দিয়েছেন আল্লাহ তাআলা সূরা তিপ্পান্ন নম্বর আয়তে বলেছেন হে নেবি আপনি ঘোষণা করে দিন যারা নিজের আত্মার উপরে অন্যায় অবিচার করে ফেলেছে জুল করে ফেলেছে বাড়াবাড়ি করেছে সীমা লঙ্ঘন করেছে তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয় আমরা মানুষ অন্যায় ঘটতে পারে রমজান আসবে আমরা যেন পরিচ্ছন্ন হয়ে যাই আত্মার পরিশুদ্ধি আমরা করে ফেলি এই চেষ্টা প্রচেষ্টা এখন থেকে